আদি ইবনু হাতিম রদিল্লাহ তালাহতে বর্ণিত তিনি বলেন আমি জিজ্ঞেস করলাম হে আল্লাহ রসুল আমি বিসমিল্লা পরে আমার কুকুরকে পাঠিয়ে থাকি নবী সাল্লাহ আলসালাম বললেন তুমি যদি বিসমিল্লা পরে তোমার কুকুরটিকে পাঠিয়ে থাকো এরপর সে শিকার ধরে মেরে ফেলে এবং কিছুটা খেয়ে নেয় তাহলে তুমি খেও না কেননা সে তো নিজের জন্যই তা ধরেছে আমি বললাম আমি আমার কুকুরটিকে পাঠালাম পরে তার সঙ্গে অন্য কুকুরকেও দেখলাম আমি জানি না উভয়ের কে শিকার ধরেছে নবী সাল্লাহ সাল্লাম বললেন তুমি তা খেও না কেননা তুমি তো তোমার কুকুরের উপরই বিসমিল্লা পড়েছ অন্যটির উপর পড়নি আমি তাকে তীরের শিকার সম্পর্কে জিজ্ঞেস করলাম তিনি বললেন যদি তুমি তীরের ধার দিয়ে আঘাত করে থাকো তাহলে খাও আর যদি পার্শ্বের দ্বারা আঘাত করো আর তাতে তা মারা যায় তাহলে সেটি ওয়াকিজ অর্থাৎ থেতলে মারার মধ্যে গণ্য হবে কাজেই তা খেও না